আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটি মানুষ হত্যা করেছিল অতপর বের হয়ে একজন পাদ্রিকে জিজ্ঞেস করল আমার তবাহ কবুল হওয়ার আশা আছে কি পাদ্রি বলল না তখন সে পাদ্রিকেও হত্যা করল অতপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগল তখন এক ব্যক্তি তাকে বলল তুমি অমুক স্থানে চলে যাও সে রওনা হলো এবং পথিমধ্যে তার মৃত্যু এসে গেল সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমত ও আজাবের মণ্ডলী তার রুহকে নিয়ে বাদানুবাদে লিপ্ত হলেন আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে আসা স্থানকে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতপর ফেরেস্তাদের উভয় দলকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো পরিমাপ করা হলো দেখা গেল যে মৃত লোকটি সামনের দিকে এক বিঘত বেশি এগিয়ে আছে কাজেই তাকে ক্ষমা করা হলো